যে বুজার হে বুঝি লাইসে থোড়া হুবি বেখ থাকলে যে বুজার হে বুঝি লাইসে থোড়া উবি বেখ থাকলে মেসা বহল জঙ্গি হয় কোন ফাগলে ফাগলে মেসা বহল জঙ্গি হয় কোন ফাগলে যে বুজার হে বুঝি লাইছে থোড়াও বিবেক থাকলে যে বুজার হে বুঝি লাইছে থোড়াও বিবেক থাকলে মেসা বকল জঙ্গি হয় কোন ফাগলে ফাগলে মেসা বকল জঙ্গি হয় কোন ফাগলে কৌমি মাদ্রাসার প্রাঙ্গণে কত আল্লাহর লিহি বনে কৌমি মাদ্রাসার প্রাঙ্গণে কত আল্লাহর লিহি বনে হাসালি কর মানুষ বায় ও তাহ জাগাত ফোড়লে হাসালি কর মানুষ বায় কৌমি মাদ্রাসাত ফোড়লে হাসালি কর মানুষ বায় কোরআন হাদিস পড়লে মেশা বহল জঙ্গি হয় কোন ফাগলে ফাগলে মেশা বহল জঙ্গি হয় কোন ফাগলে কত পাগলর মাত হুনবায় মাদ্রাসাত বুঝিব মাহাবানায় কত ফাগলোর মাত তুহুন বাই মাদ্রাসাত বুঝি বোমা বানায় একটা প্রমাণ দেখাই দে তোর বাফর গরইলে একটা প্রমাণ দেখাও তোমরার বাফর গরইলে মেসা বহল জঙ্গি হয় কোন ফাগলে ফাগলে মেসা বহল জঙ্গি হয় কোন ফাগলে জঙ্গি ইতা খান হবনে দেখাইতাম নিস প্রমাণে হয় আগর হাজমা প্রমাণ সুলাকিয়ার গুলশান জঙ্গি ইতা খান বনে দেখাইতাম নিশ প্রমাণে খয়দিনাগর হাজমা প্রমাণ সুলাকিয়ার গুলশান আরো প্রমাণ জমাইলা সে নিও তোমরার লাগলে আরো প্রমাণ জমাইলা সে নিও তোমরার লাগলে মেসা বকল জঙ্গি হয় কোন ফাগলে ফাগলে মেসা বহল জঙ্গি হয় কোন ফাগলে বক্তব্যত ইতা যে তাই হইন গাঞ্জা খাইয়া মঞ্চ উঠোই বাসন ইতা যে তাই হইন গাঞ্জা খাইয়া মঞ্চ উঠোইন আলিমর বিরুদ্ধে মাতব জন্মর ঠিক না থাকলে আলিমর বিরুদ্ধে মাতব জন্মর ঠিক না থাকলে মাদ্রাসার বিরুদ্ধে মাতব জন্মর ঠিক না থাকলে ইসলামর বিরুদ্ধে মাতব জন্মর ঠিক না থাকলে মেসা বহল জঙ্গি হয় কোন পাগলে पागले मेसा बखल जंगी हय कुन पागले जे बुजार हे बुझी लैसे थोड़ा विवेक थाखले जे बुजार हे बुझी लैसे थोड़ा विवेक थाखले मेसा बखल जंगी हय कुन पागले पागले मेसा बखल जंगी हय कुन पागले পাগলে নেশা বহল জঙ্গি হয় কোন টালে টালে নেশা বহল জঙ্গি হয় মেন্টালে